স্বাগত জানাচ্ছি তাহিয়াতুল ইসলাম জানাচ্ছি এবং মাহে রামাদানের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শুরু হচ্ছে রামাদান মাস রামাদানের আজকে প্রথম তারিখ সবচেয়ে শ্রেষ্ঠ মাস এর রাতগুলো শ্রেষ্ঠ রজনী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দশ রজনী এ মাসেরই শেষ দশ রজনী সারা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদের জন্য আমাদের তাই শুভ কামনা থাকছে আশা করছি এই মাসে প্রত্যেকে ভালো থাকবেন তাকুয়ার সাথে থাকবেন ইমানের সাথে থাকবেন ভালো সব ভালো ভালো আমল করবেন জীবনকে সুন্দর করবেন এবং সারা পৃথিবীর সকল মানুষ সব ধরনের ভুল বিভ্রান্তি ছেড়ে অধপতন ছেড়ে তার জন্য আবারও উজ্জীবিত হয় সত্য এবং সুন্দরকে আশ্রয় করে প্রত্যেকেই যেন তাদের স্রষ্টার কাছে উপনীত হয় স্রষ্টা অভিমুখী হয় এবং শয়তান এবং পৃথিবীর যত খারাপ বস্তু রয়েছে খারাপ সৃষ্টি রয়েছে সব কিছু ছেড়ে সবাই যেন সুন্দরের পানে অগ্রসর হয় সে আহ্বান রেখে আজকের এই আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে রামাদান ও তাকোয়া তাকুয়াটা কি কিভাবে এই রামাদানের সিয়াম সাধনার মাধ্যমে তাকুয়া অর্জিত হয় আজকে সেটাই আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ আমাদের রব মহান রব্বুল আলমিন সৌরা আল বাকার একশো তিরাশি নম্বর আয়তে তিনি ঘোষণা করছেন ইয়া আমানু কুতিবা সিয়াম কামা কুতিবা হে ইমানদার লোকেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমরা তাকে অবলম্বন করো এই মহান আয়াতটি আমাদের কাছে খুব স্পষ্ট করে তুলে ধরেছে সিয়াম সাধনার মূল উদ্দেশ্যটা কি সিয়ামের মূল অবজেক্টিভস এবং মাকাসেরটা কি সেটি কিন্তু এখানে আল্লাহ তালা খুব অল্প ভাষায় আমাদের কাছে তুলে ধরেছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সিয়াম পালন করার যে নির্দেশটা আল্লাহ তাল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে পরবর্তী একশো পঁচাশি নম্বর আয়তে আবার উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন শাহরু রমাবান আল্লাদি উনজিল আফিহিল কোরআন হুদাল্লিনাস ওবাইনাত মিনাল হুদা ওয়াল ফোরকান ফেমান শাহিদা মিন কুমুস শাহরা রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের প্রমাণস্বরূপ আর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী রূপে অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এ মাসে উপস্থিত থাকে সে যেন সিয়াম পালন করে তাহলে দুটো আয়াত আমাদেরকে সিয়ামের নির্দেশ এবং নির্দেশনা প্রদান করেছে আর একশো তিরাশি নম্বর আয়তে যেটা বলেছি লা আল্লাহ তাকুন বলে আল্লাহ তালা তাকুয়ার পথে চলার অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সিয়াম সাধনার সার্বিক এ কোর্স থেকে যাতে আমরা তাকোয়াকে অর্জন করে নিজেদের জীবনকে তাকুয়া ভিত্তিক করতে পারি নিজেদের সমাজকে নিজেদের চিন্তা চেতনাকে নিজেদের রাষ্ট্রকে নিজেদের বিশ্বকে বরং মহাবিশ্বকে তাকুয়া ভিত্তিক সাজাতে পারি সেই নির্দেশনায় প্রদান করা হয়েছে প্রিয় দর্শক তাকুয়াটা কি খুবই পরিচিত একটি শব্দ তাকুয়া কোনো সন্দেহ নেই এবং মোত্তাকি শব্দটা আমাদের কাছে আরও পরিচিত আমরা সাধারণত খুব দিনদার আমলদার এবং ভালো কোনো ব্যক্তিকে দেখলে আমরা বলি তিনি মোত্তাকি যেটি তাকুয়া থেকে এসছে তাকুয়াটা কি তাকুয়ার খুব ছোট্ট ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে ইমতেসালু আওয়ামিরিল্লাহ ওয়াজিতিনাবু নওয়াহি ইমতেসালু আওয়ামিরিল্লাহ আল্লাহর সকল নির্দেশ মেনে নেয়া ওয়াজিতিনাবু নওয়াহি এবং তার সকল নিষেধাজ্ঞা একে বর্জন করা অর্থাৎ নিষেধ আজ্ঞা বলতে নিষেধকৃত বস্তুগুলোকে বর্জন করা নিষেধের যে আজ্ঞাটা নির্দেশটা সেটা বর্জন করা নয় বরং সেখানে কোন জিনিসটাকে নিষেধ করা হয়েছে সেই জিনিসটাকে বর্জন করা তাহলে তাকে আর দুটো সাইড আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয় তাহলে করবে সে যেগুলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং সে বর্জন করবে সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বর্জন করতে নির্দেশ দিয়েছেন এটা তাকুয়ার মূল কথা তলক ইবনে হাবিব রাহেমাহুল্লাহ একজন বড় স্কলার এবং খুবই পণ্ডিত এবং আবেদ ছিলেন তিনি তাকুয়ার সংজ্ঞাটা আরো চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি বলছেন তাকুয়া হচ্ছে আল্লাহর আলোর উপর ভিত্তি করে আল্লাহর আলো বলতে আল্লাহর ওহি আল্লাহর ওহির ভিত্তি উপর ভিত্তি করে তার নির্দেশগুলোকে বাস্তবায়ন করা আমল করা তার মানে হচ্ছে আল্লাহর নূর তথা ওহির আলোকে আমল করা এই আমলগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ সেগুলোকে আমল করা তারজু সওয়াব আল্লাহ আল্লাহর সবাবের আশায় তাহলে এখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এক আমল করতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী দুই এ আমলগুলো করতে হবে ওহির আলোকে তথা কোরআন সন্ন্যার আলোকে এবং তিন হচ্ছে সবের আশায় নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে যে আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে আমরা বিনিময় চাই না আর এর দ্বিতীয় অংশটা হচ্ছে যেটা আমরা বলেছি আন্তর্জাতিক বা নিষিদ্ধকৃত যে বস্তুগুলো আছে সেগুলো বর্জন করা আলা নুর মিনাল্লাহ এবং এই বর্জনটা হতে হবে ওহির আলোকে অর্থাৎ ওহিতে যেই বস্তুগুলোকে নিষেধ করা হয়েছে যেগুলো করবে না এগুলো বর্জন করবে এগুলো করা যাবে না সেগুলোকে বর্জন করা এবং তাখাফ আকাব আল্লাহ কেন বর্জন করবে কারণ এগুলো করলে আল্লাহ আজাব দেবেন বলেছেন ফলে আল্লাহর আজাবের ভয়ে প্রত্যেক ব্যক্তি এগুলো বর্জন করবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাকওয়ার দুটো সাইট এই সাইটগুলো রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে কিভাবে আমরা অর্জন করতে পারি আমরা রমাদানের বিশ্লেষণ যদি করি তাহলে দেখব সেখানে বর্জনের বিষয়টাই কিন্তু প্রধান যেমন সিয়াম আর সিয়াম শব্দটার অর্থ চারবিতে আলেমসাক বিরত থাকা কিসের থেকে বিরত থাকবে সে বৈধ পানাহার থেকে বিরত থাকবে তার বৈধ স্ত্রীর সাথে মেলামেশা থেকে বৈধ মেলামেশা থেকে সে বিরত থাকবে এটা হচ্ছে সিয়ামের একটা বাহ্যিক রূপ আর এর যে অন্তর্নিহিত রূপটা আছে সে সকল পাপকে বর্জন করবে সে সকল হারামকে বর্জন করবে সে সকল অন্যায়কে বর্জন করবে দুর্নীতিকে বর্জন করবে যত খারাপ কিছু আছে সব কিছুকে বর্জন করবে এবং এই দুটো মিলে আল্লাহর বাহ্যিক কিছু নিষেধকৃত বস্তু যেমন পানাহার এবং স্ত্রীর মেলামেশা এটাকে সে সামনে রাখবে আর এর সাথে ভিত্তি করে যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন ফলে বৈধ জিনিসটাও তার রমাদানের দিনের বেলা অবৈধ হয়ে গিয়েছে ফলে সে বর্জন করবে আর এর পাশাপাশি সে এই দীক্ষা নিবে শিক্ষা নিবে যে আল্লাহ তাহলে যত জিনিস থেকে আমাকে বিরত থাকতে বলেছেন সবগুলো থেকে আমি বিরত থাকব তাহলে আমরা সিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বিরত থাকা ত্যাগ করা ত্যাগ করার একটা অর্থ রয়েছে এখানে আরেকটা চমৎকার সূক্ষ্ম একটি বিষয় রয়েছে প্রিয় দর্শক সেটি হচ্ছে আমরা দেখি ইবাদত হচ্ছে আমল করা যেমন সালাত একটা আমল স্পষ্ট একটা আমল তারপরে হজ সেখানে অনেক আমল করতে হয় সেখানে তওয়াফ আছে সাড়ি আছে আদকার আছে মেনা অবস্থান আছে মুজদালেফা ফারাফা অবস্থান আছে কোরবানি আছে ইত্যাদি অনেক কিছু সেখানে আমল একইভাবে আমরা যদি জাকাত দিই সেখানেও আমল আছে টাকাটা এক জায়গা থেকে নিয়ে গরিবদের কাছে পৌঁছে দেওয়া জাকাতুল ফেতের ইত্যাদি এরকম আরও অনেক আমল আছে কোরবানি আছে আমরা যে মুখে তেলাওয়াত করি সেটাও আমল সকল আমলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু না কিছু করতে হয় কিন্তু সিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু ত্যাগটাই আমল এখানের আমলটা হচ্ছে মূলত ত্যাগ কিছুই না করা এবং কিছুই না করার অর্থটা হচ্ছে সে ত্যাগ করবে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য সে খাবে না সে পান করবে না সে স্ত্রীর সাথে মেলামেশা করবে না দিনের বেলায় সে রোজা ভাঙবে না সে হারাম কাজ করবে না সে গেবত করবে না সে পরনিন্দা করবে না দুর্নীতি করবে না খারাপ কাজ করবে না এর মাধ্যমে আল্লাহ তালা আসলে চান কি আল্লাহ তালা চান এই ত্যাগের মধ্য দিয়ে তার তাকুয়া অর্জিত হবে তাকুয়ার মূল বিষয়টা অর্জিত হবে কারণ আমরা দেখেছি যে হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানলাম ইয়াদা কাউলা জুরি ওল আমাল বিহি ফেলাইস আলিল্লাহ হাজাতুন ফি ইয়াদা তো আমা হয়ে সারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করল না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো অর্থ নাই তাহলে বাহ্যিক সামান্য কিছু ত্যাগের মধ্য দিয়ে সিয়াম সাধনা পরিপূর্ণ হয় না কারণ সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া অর্জন করা তাহলে সিয়ামের প্রত্যেকটা ত্যাগ আমাদেরকে ত্যাগী মানুষ হিসাবে গড়ে তোলে নারী পুরুষদেরকে সবাইকে যারা শ্যাম পালন করে এবং এর মধ্য দিয়ে তার তাকুয়াটা অর্জিত হয় সে সতর্ক হয় সে সারাটা দিন সাবধানে থাকে যে না জানি ভুলে কিছু খেয়ে ফেলে না জানি ভুলে কিছু খারাপ কিছু করে ফেলে সে তার দাঁত মাজার ক্ষেত্রে সতর্ক থাকে সে অজু করার সময় সতর্ক থাকে কুলি করার সময় সতর্ক থাকে যেন তার ভেতরে কিছু না যায় সে যখন সামনে খাবার থাকে তখনও সতর্ক থাকে যেন খাবারের কাছে গিয়ে সে ভুলে খেয়ে না ফেলে এমনিভাবে সে সতর্ক থাকে অন্য আর অনেক ক্ষেত্রে এবং এই সতর্কতার সুস্পষ্ট নির্দেশনা হাদিসের মধ্যে এসেছে যেমন যদি কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় আরেকজনের সাথে কথাবার্তা বলতে গিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে তাহলে ইসলাম আমাদেরকে একটা চমৎকার একটা ম্যাথোডলজি দিয়েছে সেটা হচ্ছে তাকুয়ার ম্যাথোডলজি সেটা কি যে যদি কোনো ব্যক্তি রোজাদারদের সাথে কথা বলতে এসে তাকে গালিগালাজ করে আউ এমন সে যেন বলে যে আমি রোজাদার আমি রোজাদার দুবার বলে অর্থাৎ সে জানিয়ে দেয় যে তোমার সাথে আমার আর কোনো বিরোধ হবে না আমি সেটি তাকুয়া দিয়ে বন্ধ করে দিচ্ছি আমার মধ্যে রোজার কারণে যে তাকোয়া সৃষ্টি হয়েছে সে তাকোয়া তোমার সাথে ঝগড়া করতে আমাকে নিষেধ করছে আমার মেসেজ তুমি যে ঝগড়া করতে এসেছো গায়ে পড়ে আমাকে গালিগালাজ করছো অথবা আমার সাথে যুদ্ধ করতে এসছো আমাকে আমার সাথে লাগালাগে মারামারি করতে এসেছো এটা চলবে না এটা আমি স্টপ করে দিচ্ছি তুমি করতে পারো বাট আমি স্টপ করছি বিকজ আনা ইন্নিম রুন স এম আমি হচ্ছে একজন রোজাদার তাহলে এভাবে তাকুয়া নানাভাবে মুসলিম ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকুয়া নানাভাবে আল্লামুখী করে কারণ তাকুয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে মোত্তাকি ব্যক্তি তিনি আল্লাহকে ভয় পাবেন আল্লামুখী হবেন আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করবেন আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেগুলোকে সর্বতভাবে বর্জন করবেন যেহেতু সুরা হাসরের মধ্যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রসুল ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদের কাছে যা কিছু নিদর্শন নির্দেশনা ইনস্ট্রাকশন গাইডেন্স ইত্যাদি নিয়ে এসছেন তা তোমরা গ্রহণ করো সেগুলোকে গ্রহণ করে জীবনকে গড়ো আর যা থেকে তিনি নিষেধ করেছেন আনহু ফান্তাহু সেটা থেকে তোমরা সর্বতভাবে বিরত থাকো এটা তাকুয়ারই মূল কথা এভাবে কোরআনে ঘুরে ফিরে আমাদেরকে সেই নির্দেশনা দেওয়া হচ্ছে আর সিয়ামের প্রত্যেকটা আমলই আমাদেরকে তাকুয়ামুখী করছে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আমাদের ইমান বৃদ্ধি করছে আমাদের ইমান আমাদের তাকুয়া এবং আমাদের হারাম থেকে দূরে সরিয়ে নেওয়ার যাবতীয় ব্যবস্থা করেছে যার ফলে আমরা দেখি আরও কিছু আয়োজন আল্লাহ নিজের থেকে করে দিয়েছেন যে আয়োজনগুলো তাকুয়ার পরিবেশকে তৈরি করে এবং একজন লোক যদি মোত্তাকি নাও হয়ে থাকে সে যেন তাকোয়ার জগতে প্রবেশ করে নিজেকে মোত্তাকি হিসাবে গড়ার অনুপ্রেরণা লাভ করে এই জন্যে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা সহি হাদিসের মধ্যে বলেছেন ইদা জা রমাদান ফতেহাত আবু আবুল জান্না ওয়া গুল্লাকাত আবু আবুল নার ওয়া সুফিদাত শায়াতিন ও মারাদাত শায়াতিন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে অথবা কোনো কোনো রায়তের চেয়ে বড় বড় শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় এই আয়োজন আল্লাহর পক্ষ থেকে যেন মানুষ নিশ্চিন্তে এই মাসে যারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মাসের রাহমত বরকত এবং আল্লাহর দেয়া আরও সকল স্কোপকে তারা গ্রহণ করবে এবং নিজেদের জীবনকে গড়বে মোত্তাকি হিসাবে নিজেদেরকে তৈরি করবে যাতে সেটা নির্বিঘ্ন হয় এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি এ মাসে বহু লোক যারা অন্য মাসে খারাপ কাজ করত তারা এ মাসে ভালো হওয়ার চেষ্টা করে অন্য মাসে সালাত আদায় করতো না কিন্তু এ মাসে সালাত আদার চেষ্টা করে অন্য মাসে কোরআন তেলাওয়াত করতো না কিন্তু এ মাসে তারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে অন্য মাসে কোরআন শিখতো না এ মাসে তারা কোরআন শেখার চেষ্টা করে অন্য মাসে কোরআন তারা বুঝতো না এ মাসে কোরআন বোঝার তারা চেষ্টা করে এসবগুলি তাকুয়ার লক্ষণ প্রত্যেকটা ভালো কাজের মধ্য দিয়ে একজন মমিনের ইমানের লেভেলটা যেমন বাড়ে তাকুয়ার লেভেলটাও বাড়ে প্রত্যেকটা ভালো কাজ আমাদের চিন্তা চেতনায় আমাদের ব্যক্তিত্বে আমাদের যে কোনো কর্মে কর্মসূচিতে কিন্তু ভালো প্রভাব ফেলে ঠিক যেমনিভাবে প্রত্যেকটা পাপ আমাদেরকে খারাপের দিকে অনুপ্রাণিত করে আমাদের তাকুয়াকে নষ্ট করে ইমানকে নষ্ট করে আমাদের একটা মোমিন হৃদয়ের মধ্যে যে আত্মমর্যাদা বোধ আছে সেটাকেও কিন্তু পাপ নষ্ট করে হারামের সাথে সংশ্লিষ্টতা সেটাকে নষ্ট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ রমাদানের সিয়ামের মধ্যে আমাদের হারামের প্রবণতাটা কমে যায় সেখানে আমরা বহু লোক নানা ক্যাটাগরির লোক সবাই চেষ্টা করে যে আমি যদি রামাদানে বেটার পজিশন থাকতে পারি বেটার ইমানের মধ্যে থাকতে পারি বেটার ইসলামের মধ্যে থাকতে পারি এগুলো কিন্তু তাকুয়ারি মূল কথা তাকুয়ারি মূল কথা এবং রামাদানের সিয়াম সাধনাটাই তাকুয়ার সবচেয়ে বড় প্রোগ্রাম এই জন্যেই মহান আল্লাহ তালা বলেছেন ইয়াদা ও তো আয়ামাহু ও শাহওয়াতাহু মিন অ্যাজলি সে তার খাবার সে তার পানাহা সে তার কামনা বাসনা সবটা শুধু আমার জন্যই ত্যাগ করে আল্লাহ একবার রমাদানটা শুধু আল্লাহরই জন্যে আসলে আল্লাহর জন্য যদি এই কাজটাকে এই ত্যাগটাকে এক্সক্লুসিভ করা না যায় তাহলে সেটা সিয়ামই থাকবে না এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ হাদিসে কুদ্সির মধ্যে দিয়েছেন যেখানে আল্লাহ তালা বলছেন كل عمل ابن آدم له العشرة منه بعشر أمثالها الحسنة منه بعشر أمثالها إلى سبعمائة ضعف إلا الصيام فإنه لي وأنا أجزي به যে বনি আদমের প্রত্যেক আমল তার জন্য এবং এই আমলের সবের ক্যালকুলেশনটা হলো যে একটা নেকি দশটা নেকিতে পরিণত হবে এবং সেখান থেকে সেটা বৃদ্ধি প্রাপ্ত হতে হতে হতে সাতশো নেকি পর্যন্ত পৌঁছবে এ হচ্ছে যে কোনো আমলের একটা সাধারণ ক্যালকুলেশন তবে সিয়ামের কথা আলাদা সে সিয়ামটা শুধু আমারই জন্যে অতএব আমি নিজে এর পুরস্কার দেব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা ঘোষণা করছেন সিয়ামটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য এবং এই আল্লাহর জন্য হওয়াটা এটা তাকুয়ার লক্ষণ যদি আমরা যারা আজকে সিয়াম পালন করছি এই পবিত্র রামাদান মাসে আমরা প্রত্যেকেই যদি আসলে একটু উপলব্ধি করি যে আমার সিয়ামটা only for the sake of Allah to please Allah তাহলে বুঝতে হবে আমার মধ্যে তাকুয়া এসেছে তাকুয়ার কিছু হলেও আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য যদি আমার মনটা বিগলিত হয় বিনীত হয় আল্লাহর প্রতি মহাব্বা আমি যদি পোষণ করি আল্লাহর প্রতি পরম ইমান বিশ্বাস যদি আমি ফিল করি তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ে তাকোয়ার বীজ বুনেছে তাকুয়ার বীজ এর এটা রোপণ করা হয়েছে এবং সেটা আজকে বড় হতে চলেছে এভাবে যদি আমরা রমাদানের শ্যাম সাধনার যে মহান শিক্ষা সে সব শিক্ষা আমরা গ্রহণ করি এবং তা পরিপালন করি তাহলে ধীরে ধীরে যেই তাকুয়ার বীজটা আমাদের হৃদয়ে রোপণ করা হলো সেটি আস্তে আস্তে আস্তে বাড়তে থাকবে একসময় সেটা একটা মহিরোহে বিশাল বড় বৃক্ষে পরিণত হবে যা থেকে উপকৃত হবে প্রত্যেক মোমেন হৃদয় প্রত্যেক মোমেন ব্যক্তি প্রত্যেক মুসলিম এবং যা থেকে আমরা উপহার পেতে পারি এ সমাজের মধ্যে অনেক মোত্তাকি নর নারী অনেক মোত্তাকি মানুষ আজকে মুসলিম সমাজগুলো এই ভালো লোকদের অভাবে হাহাকার করছে আসুন প্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের এই রমাদানটিকে আমরা কাজে লাগাই আমরা রমাদানের সবচেয়ে বড় যে উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে তাকুয়াকে সে তাকুয়াটাকে বোঝার চেষ্টা করি রমাদানের সকল কর্মসূচির মধ্যে তাকুয়ার চর্চাটা আমরা করি তাকুয়াকে অর্জন করি তাকুয়ার বীজটা আমাদের হৃদয়ে বহন করি এবং এটাকে একটা সিদ্ধান্ত নেই যে দীর্ঘ সময় ধরে একে অনুশীলন করে একে পরিপালন করে আমরা একটা বড় বৃক্ষে পরিণত করি আল্লাহ আমাদের আপনাদের সবার আমলগুলোকে কবুল করুন সিয়াম সাধনাকে কবুল করুন আল্লাহ আমাদের আপনাদের সিয়ামের মধ্যে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত এতেকাফ লাইলাতুল কাদের রজনীকে পাওয়া ইত্যাদি ভালো ভালো যে কাজগুলো অপেক্ষা করছে আমাদের জন্য সেগুলোকে পাওয়ার তৌফিক দান করুন এই কামনা রেখে আবারও আপনাদের সাথে আরও কোনো এক আলোচনায় আমরা শরিক হব সেই প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি হাজা ওসাল্লাহ ওসালাম আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত